ইয়াহিয়া ইবনু বুকাই রহমতুল্লা আলহি ইতবান ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর বদর যুদ্ধে অংশগ্রহণকারী আনসার সাহাবিদের একজন একবার তিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি কিন্তু বৃষ্টি হলে আমারও তাদের মধ্যকার উপত্যকায় পানি প্রবাহিত হয় তখন আমি তাদের মসজিদে আসতে পারি না যে তাদের নিয়ে সালাত আদায় করব। তাই হে আল্লাহ রসুল আমার আকাঙ্ক্ষা আপনি এসে যদি আমার ঘরে সলাত আদায় করতেন তাহলে আমি সে স্থান সলাতের জন্য নির্ধারণ করে নিতাম তিনি বললেন ইনশাল্লাহ আমি শীঘ্রই তা করব ইতবান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন পূর্ণরূপে সূর্য কিছু উপরে উঠলে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বাকর রদিল্লাহ তাল্লাহ্ন আসলেন নবী সাল্লাহ সাল্লাম অনুমতি চাইলেন আমি তাকে অনুমতি দিলাম তিনি না বসেই সঙ্গে সঙ্গেই ঘরে প্রবেশ করে আমাকে বললেন তোমার ঘরের কোন স্থানে আমার সালাত আদায় করা তোমার পছন্দ আমি ঘরের একদিকে ইশারা করলাম তিনি সেখানে দাঁড়িয়ে তাকবির বললেন আমরা কাতার বাঁধলাম তিনি দূর আকাত সালাত আদায় করে সালাম ফিরালেন আমরা যে হাজিরা প্রস্তুত করেছিলাম তা খাওয়ার জন্য তাকে বসালাম তার মহল্লার বহু সংখ্যক লোক ঘরে প্রবেশ করতে লাগল তারপর তারা সমবেত হলে তাদের একজন বলল মালিক ইবনু দুঃখান কোথায় আরেকজন বলল সে মুনাফিক অন্য একজন বলল সে মুনাফিক সে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে না নবী সাল্লাহ সাল্লাম বললেন এমন কথা বলো না তুমি কি জানো না সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে লোকটি বলল আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন সে আবার বলল কিন্তু আমরা যে মুনাফিকদের সঙ্গে তার সম্পর্ক ও তাদের প্রতি শুভকামনা দেখতে পাই তিনি বললেন আল্লাহ তো জাহান্নামকে ওই লোকের জন্য হারাম করে দিয়েছেন যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ইবনু সিহাব বলেন এরপর আমি হুসাইন ইবনু মুহাম্মদ আনসারি যিনি ছিলেন বানু সালিমের একজন নেতৃস্থানীয় লোক তাকে মাহমুদের এ হাদিসের ব্যাপারে জিজ্ঞেস করলাম তিনি এর সত্যতা স্বীকার করলেন